বাংলায় Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুণা নিয়ে যাতে করে কবিরা গুণা জেনে নিয়ে কবিরা গুনার পরিচয় আর প্রকৃতি কিভাবে তা ছড়িয়ে পড়ছে আমাদের মাঝে এই বিষয়গুলো চর্চা করে আমরা নিজেরা এর থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আনাহত আমাদের সকলকে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন বন্ধুগণ আমরা আজকে একটি কবিরা গুণা নিয়ে আলোচনা করতে চাই আর তা হল ওসিয়তের মাধ্যমে কারো ক্ষতি সাধন করা এটি কবিরা গুণা ওসিয়তের মাধ্যমে কারো ক্ষতি সাধন করা এটা কবিরা গুণা ওসিয়তের মাধ্যমে কারো ক্ষতি সাধন করে এটা তিন ভাবে হতে পারে আমরা প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করব যাতে করে আমাদের নিজেদের জীবনে অথবা পরিবারে বা সমাজে কখনো এমন কোনো কবিরা গুণা কখনো সংগঠিত না হয় অথবা না হতে দেই আল্লাহ তৌফিক দিন বলেন আমিন বন্ধুগণ প্রথমত অসিয়তের মাধ্যমে ক্ষতি সম্পদের ক্ষতি করা যায় সম্পদের কারণ আল্লাহ সুফানা হুয়া তালা প্রত্যেক ব্যক্তির মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বন্টিত হবে রব্বুল আলমিন তা বলে দিয়েছেন তা ক্লিয়ার করে দিয়েছেন নাম ধরে ধরে অংশ ধরে ধরে কে কদ্দুর পাবে বলে দিয়েছেন কিন্তু কোনো ব্যক্তি যদি রব্বুল আলমিনের করে দেয়া ভাগ বা অংশ বাদ দিয়ে নিজেই উল্টু ওসিয়ত করে সম্পদের ব্যাপারে এটা কবিরা গুণা আল্লাহ সুফান নিজে কোনো ওসিয়তকারীর পক্ষ থেকে এক পার্শ্ব প্রদর্শন অথবা অন্যায় যদি হয় সমাধান করে দাও রব্বুল আলম আদেশ করেছেন কিন্তু আমরা কয়জনে তা করি না করাটা কবিরা গুণা অসিয়তের দ্বারা পার্শ্ব প্রদর্শন কারো প্রতি জুলুম অথবা কাউকে অনেক বেশি দেওয়া এমনটা যদি হয় তাহলে এটা সমাধান করে দিতে হবে না করাটা কবিরা গুণা যে করলো সেও কবিরা গুণা দুই নম্বর ওসিয়তের দ্বারা কবিরা গুণা হবে তা কিভাবে তা হলো কোনো ব্যক্তি হয়তো তার সন্তানকে হারিয়েছে তার জীবদ্দশায় আর মরে যাওয়া পুত্রের ছেলে মেয়ে বেঁচে রয়েছে নাতি নাতনি হোক তার ছেলের দিক থেকে অথবা মেয়ের দিক থেকে ব্যক্তির জীবদ্দশায় তার ছেলে অথবা মেয়ে মারা গিয়েছে আর নাতি নাতনি রয়েছে কারণ রব্বুল আলমিন ব্যক্তির জীবদ্দশায় তার মরে যাওয়া ছেলে মেয়ের নাতি নাতনি যারা বেঁচে থাকে পৃথিবীতে তাদের জন্য নির্ধারিত অংশ দেননি যা তাকে ওসিয়ত করতে বলেছেন কিন্তু অনেকে এমন অসিয়ত করে না আমরা আমাদের সমাজে বলি ওরা ফৌত হয়ে গিয়েছে আল্লাহ যেহেতু নিরাতে অংশ দেননি তাই ওরা পাবে না অথচ ব্যক্তির উপর ওয়াজিব সে তার মরে যাওয়া ছেলে মেয়ের জীবিত নাতি নাতনির জন্য অসিয়ত করবে করলো না কবিরা গুণা করলো এটা আমাদের সমাজে হচ্ছে অসিয়তের দ্বারা কবিরা গুণা একবার প্রথম হলো অসিয়ত করে সম্পত্তি বন্টনে কবিরা গুণা উলট পালট করে আরেকটা হলো ওসিয়ত না করে কবিরা গুণা আরেকটা পর্যায়ে ওসিয়তের দ্বারা কবিরা গুণা হয় তা হলো ব্যক্তি হয়তো মরে যাচ্ছে মরার আগে বংশানুক্রমিক শত্রুতার প্রতিশোধ নেয়ার জন্যে ওসিয়ত করে যাচ্ছে এর দ্বারা অন্যের সম্পদ ইজ্জত এবং জীবনকে হুমকির মুখে দিয়ে যাচ্ছে এটা কবিরা গুণা বন্ধুগণ আমরা এই তিনটি বিষয়কে আলোচনা করব বিভিন্নভাবে আজ আমাদের মাঝে এমন অসিয়ত ভিত্তিক অপরাধ কবিরা গুণা আজ আমাদের মাঝে হচ্ছে আল্লাহ সুবাহ তালা প্রত্যেকটি মানুষকে একটি নির্দিষ্ট জীবন দিয়ে জন্ম দিয়েছেন একটি নির্দিষ্ট সময় পর সে মারা যাবে রব্বুল আলী বলেছেন ইদাজা আজাল হুম লাস্তা আতান ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যুর মুহূর্ত আসলে এক মুহূর্ত আগে হবে না পরেও হবে না তো মরতেই হবে ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিত্যক্ত সম্পত্তি রব্বুল আলমিন নিজেই ভাগ করে দিয়েছেন কে কিভাবে পাবে ইসলামী শরিয়াতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালিসের উপর অবতারিত কোরআন আল করিমে নাজিল হয়েছিল ওসিয়ত করা বাধ্যতামূলক যে কারণে ব্যক্তি মৃত্যুর আগে কে কদ্দুর কিভাবে পাবে নির্ধারিতভাবে ইনসাফের ভিত্তিতে ওসিয়ত করা যাবে এটা বাধ্যতামূলক কিন্তু এরপরে যখন মিরাসের আয়াত নাজিল হলো এর দ্বারা পূর্বের ওসিয়ত করাটা রহিত হয়ে গেল যাদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত অংশ দিয়েছেন নাম ধরে ধরে তাদের নামে আর ওসিয়ত করা যাবে না বরং রব্বুল আলমিন যাকে যে অংশ দিয়েছেন সে দূরি পাবে তো ব্যক্তি যদি মৃত্যুর আগে অসিয়তের মাধ্যমে আল্লাহ সুবহানাহতালা কর্তৃক নির্ধারিত বন্টিত অংশ যারা পায় তাদের নামে আলাদাভাবে আবার কোনো অসিয়ত করে এটা অপরাধ এটা কবিরা গুণা আল্লাহ সুবহানতালা নিজে অংশ দিলেন এতে সন্তুষ্ট নও বরং নিজে অতিরিক্ত দিতে লাগলো বাড়িয়ে দিতে লাগলো এর মাধ্যমে অন্যের উপর জুলুম করলো একে তো এর দ্বারা রব্বুল আলমিনের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখালো দুই নাম্বার আরেকজন হকদার তার হক নষ্ট করে দিল আর তিন নাম্বার যে প্রাপ্য অধিকারী নয় তাকে বেশি দিল অতিরিক্ত করলো জুলুম করলো আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালো তাই এটা কবিরা গুণা শুধু তাই না অনেকগুলো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত রসুল সাল্লামের সাথ করেছেন এক ব্যক্তি হয়তো সত্তর বছর পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত করেছে কিন্তু মৃত্যুর আগে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ আবতালার বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করে যায়নি উল্টোপাল্টা করেছে বলে আলমিনের হাবিব বলেছেন হতে পারে আল্লাহ সুফানা তাকে জান্নাত দেবেন না সত্তর বছরের নামাজ রোজা হজ জাকাত তার জান্নাতে যাওয়ার কারণ হবে না কারণ মৃত্যুর আগে পরিত্যক্ত সম্পত্তি আল্লাহর বলে দেয়া বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করে যায়নি উলট পালট করেছে সুতরাং নিজের সম্পত্তি উত্তরাধিকারীদেরকে পাওয়া না পাওয়ার ব্যাপারে উল্টু পাল্টা ওসিয়ত করে উত্তরাধিকারীদের হক নষ্ট করে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কবিরাগুনায় লিপ্ত হয়ে নিজের জন্য জাহান নাম কিনছি আমরা আজ আমাদের মাঝে তা হচ্ছে বিভিন্নভাবে শুধু তাই অনেকে প্ররোচিত করে এমনটা করছেন অনেকে জোর জবরদস্তি করে এমনটা করছেন যারা প্ররোচনা জোর জবরদস্তি যে কোনোভাবে ঠিক এই পরিবেশ আর পরিস্থিতির সাথে জড়িত ওসিয়ত উলট পালট করে অধিকার নষ্ট করে তারা কবির আগুনায় লিপ্ত একজনের সম্পত্তির অধিকার যদি আমি ওসিয়তের দ্বারা নষ্ট করে দেই সে যদি ক্ষমা না করে রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন না যদি আমি ওসিয়তের দ্বারা নষ্ট করে দেই একটি হলো আল্লাহর হক একটা মানুষের হক একটা মা বাবার হক আল্লাহর হক আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন কিন্তু মানুষের হক আর মা বাবার হক সংশ্লিষ্টরা ক্ষমা না করলে অবশ্যই ক্ষমা হবেন সুতরাং সম্পদ ওসিয়তের দ্বারা কম আর বেশি করে যে মানুষের অধিকার নষ্ট করা হচ্ছে সে যদি ক্ষমা না করে কোনোদিন ক্ষমা পাওয়া যাবে না আর এটা তো কবিরা গুণা বন্ধুগণ আজকে আমাদের সমাজে সম্পত্তির এই বিলি বন্টনে মিরাসের সম্পত্তি বন্টনে সিয়তে ঠিক এমন অবিচার করা হচ্ছে কবিরা গুণায় লিপ্ত থাকা হচ্ছে শুধু তাই না এই ওসিয়ত কেবল নিজের পরিত্যক্ত সম্পত্তির ব্যাপারেই নয় অন্য অনেক ব্যাপারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসা লেনদেন আচার অনুচার কথাবার্তা চাল চলন এই সমস্ত ব্যাপারেও হচ্ছে সুতরাং যে কোনো ব্যাপারে অসিয়তের মাধ্যমে অন্য অধিকার খর্ব করাটা কবিরা গুণা আর বিশেষত সম্পত্তি যদি হয় অবশ্যই এমন কবিরা গুণা থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ সুফানা হুয়া তালা কোরআন আল কাইমে ভেঙ্গে ভেঙ্গে সম্পত্তি কে কদ্দুর পাবে বলে দিয়েছেন রব্বুল আলমিন আল্লাহ গয়ুব সব কিছু তিনি জানেন রব্বুল আলমিনের আয়েল যাকে যতটুকু দিয়েছে তার জন্য ততটুকুই ন্যায়সঙ্গত বলে বিশ্বাস করা গ্রহণ করা উচিত যদি পেট না ভরে যে ওরে দিলাম ভরল না আল্লাহর দেয়া অংশে ভরবে না তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যথার্থ সত্য বলেছেন যদি কোনো বনি আদমের একটি মাঠ ভরা সোনা দেয়া হয় সে বলবে আল্লাহ একটা মাঠ ভরা সোনায় ভরছে না আরেকটা সোনা ভরা মাঠ দাও রসুলাম বলছেন তার দ্বিতীয় আরেকটা সোনা ভরা মাঠ যদি হয় সে বলবে তৃতীয় আরেকটা সোনা ভরা মাঠ দাও বন্ধুগণ আমরা এই প্রসঙ্গে আরও কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে আব্দুর রাজাক ডক্টর আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেবিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে এই ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুফানা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আমরা ছোট্ট বিরতি থেকে ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম রসুল সাল্লামের সেই বিখ্যাত হাদিস আসলামের সাদ করেছেন কোন বনি আদমের যদি একটি মাঠ ভর্তি সোনা দেয়া হয় সে বলবে আল্লাহ দ্বিতীয় আরেকটা মাঠ সোনা ভরা দাও দ্বিতীয় আরেকটা দিলে সে চাইবে তৃতীয় আরেকটা সোনা বড়া মাঠ আসলামের সাদ করেছেন আদমের সন্তান তার পেট কবরের মাটি ছাড়া কিছুতেই ভরবে না কবিও তো সুন্দর করে বলেছে দুনিয়াতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি থাকলে আর হতে চায় না শেষ নাই অডেল সম্পদের অদম্য লুপকে সাবধান করতে বলেছেন আর কেউ কাউকে সম্পত্তি দিয়ে বড় লোক বানাতে পারে না তাই ওসিয়ত করে সম্পত্তির অংশ বেশি দিয়ে নিজের জাহান্নাম কিনে আরেকজনের হক নষ্ট করার মাধ্যমে কবিরা গুণা আল্লাহর বাস্তে করা উচিত নয় বন্ধুগণ দ্বিতীয় আরেকটি পর্যায় হলো ওসিয়তের মাধ্যমে কবিরা গুণা এটা ওসিয়ত না করার মাধ্যমে কবিরা গুণা তা হলো ব্যক্তি জীবিত আর তার জীবদ্দশায় মারা গিয়েছে তার পুত্র অথবা কন্যা জীবিত ব্যক্তির জীবদ্দশায় তার পুত্র এবং কন্যা মারা যাওয়ার পরে তার পুত্র এবং কন্যার ঔরস বা গর্ব থেকে যে সন্তান জন্ম নিয়েছে তাদের জন্য উচিত ওই ব্যক্তির ওসিয়ত করা এটা ওয়াজিব সর্বসম্মতিক্রমে ওয়াজিব এবং এমন এতিম নাতি নাতনিদের জন্যে দাদা বা নানা সর্বোচ্চ ওয়ান থার্ড সম্পত্তি পর্যন্ত দিতে পারে এর বেশি নয় কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমাদের সমাজ সামাজিকতায় কোথাও আমরা দেখতে পাই এমন দাদা বা নানা তার টোটাল সম্পত্তি হয়তো দিয়ে দিচ্ছে নাতি নাতনিকে এর দ্বারা কবিরা গুণা করছে অন্যদেরকে মাহরুম করছে অন্যের অধিকার নষ্ট করে দিচ্ছে আবার কখনো দেখতে পাই কিচ্ছুই দিচ্ছে না যে কারণে ওই এতিম কোথাও দাদার বাড়ি কোথাও নানার বাড়ি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কেউ যেন তার নাই মানবতার সাথে এমন উপহাস বাবাহীন এতিমের সাথে এমন উপহাস কবিরা গোনা অবশ্যই কবিরা গোনা বন্ধুগণ আজকে আমাদের সমাজে কি এমনটা হচ্ছে না ব্যক্তি তার এতিম নাতি নাতনির জন্য ওসিয়ত না করে কবিরা গুণা করছেন আর এই কবিরা গুণা আমরা যেন সমাজে সবাই সায় দিয়ে যাচ্ছি বরং বলে বেড়াচ্ছি ফৌত হয়ে যাচ্ছে পাবে না আবার কখনো উল্টু সব দিয়ে দিচ্ছে এটিম নাতি নাতনি ছেলের ঔরস থেকে জন্মানো অথবা মেয়ের গর্ব থেকে জন্মানো নাতি নাতনি দাদা নানা সব তাদেরকে দিয়ে দিচ্ছে সবাইকে বঞ্চিত করছে আর এমন অন্যায় সম্পত্তি যারা নেয় অন্যের অধিকার যারা পেটে ঢুকায় ওরা তো আগুন ঢুকায় ভালো হয় না ভিতর থেকে আগুন জ্বালায়া দেয় যে কারণে অন্যায়ভাবে সম্পত্তি যদি কেউ ভোগ করতে চায় জেনে রাখা উচিত পেটের ভিতরে আগুন ঢুকে এই আগুন সব কিছু জ্বালায়া দেয় আর যিনি অন্যায়ভাবে সম্পত্তি দিলেন তিনিও আগুনে ঢুকলেন নাহদুবিল্লাহ আহমিদ আলিক আর আমাদের সমাজে আজ এমন অপরাধ হচ্ছে এটা কবিরা গুণা কবিরা গুণা বরং ব্যক্তির পুত্র অথবা কন্যা তার জীবদ্দশায় মারা গেলে ঔর পুত্রের ঔরসজাত নাতি নাতনি অথবা কন্যার গর্ভস্থিত নাতি নাতনির জন্য ওসিয়ত করবে সর্বোচ্চ ওয়ান থার্ড সর্বোচ্চ টোটাল সম্পত্তির তিন ভাগের এক ভাগ এর বেশি নয় এর বেশি নয় এর বেশি করা অপরাধ অন্যরা বা বাকিরা রব্বুল আলমী যে বন্টন করে দিয়েছেন অন্যরা বন্ধুগণ তৃতীয় আরেকটি পর্যায়ে আমাদের মাঝে ওসিয়ত ভিত্তিক কবিরা গুণা ছড়িয়ে পড়ছে তা হলো অনেক মানুষ মারা যাওয়ার আগে বংশানুক্রমিক শত্রুতার প্রতিশোধ নেয়ার জন্য ওসিয়ত করে এটা ওসিয়তের মাধ্যমে কবিরা গুণা তুষের আগুন জ্বালায়া দিয়া যায় শত্রুতার বীজ বপন করে যায় পরস্পরের শত্রুতা লাগিয়ে দিয়া যায় বলে আমি পারলাম না তোরা করিস ওসিয়ত করে দুর্ভাগ্যজনক সত্য এমন ওসিয়তের দ্বারা কবিরা গুনায় আমরা অনেকেই আজ লিপ্ত যিনি করলেন তিনিও কবিরা গুণা করলেন যারা তারই ওসিয়তকে প্রতিপালনের জন্য আগায় গেল তারাও কবিরা গুনায় লিপ্ত হল আজকের সমাজ দেশ আর জাতিতে এমন অনেক প্রমাণ খুঁজে পাওয়া যাবে যে বংশানুক্রমিক শত্রুতা বংশানুক্রমিক মারামারি কাটাকাটি বংশানুক্রমিক কেস আর মামলা আজকে হয়তো ভদ্রতার আড়ালে আজকে হয়তো সভ্য চেহারার আড়ালে বংশানুক্রমিক শত্রুতা বিভিন্ন নতুন রূপে পরিচালিত হচ্ছে একেবারে তরবারি দিয়ে উন্মুক্তভাবে মারামারি কাটাকাটি নেই কিন্তু বংশানুক্রমিক এমন শত্রুতার জাল অনেক দেশ আর জাতিকে ধ্বংস করে দিচ্ছে অনেক পরিবারকে ধ্বংস করে দিচ্ছে অনেক জনপদকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ সুফানা হুয়া তালা তাই ওসিয়তকে পরিচ্ছন্নভাবে কল্যাণের স্বার্থে ব্যবহার করতে আদেশ করেছেন অকল্যাণ অথবা নিজের জাহান্নামের কারণ অথবা অন্যকে আগুনে ঢুকিয়ে দেওয়ার কারণ হিসেবে ওসিয়তের ব্যবহার কবিরাগুনা বন্ধুগণ আমাদের সকলকে এর থেকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আল্লাহ সুবাহ কোরআন আল করিমে ওসিয়ত শব্দটি ব্যবহার করেছেন আমাদেরকে শাসন আর সোহাগের জন্যে আমাদেরকে সত্যের দিকে আহ্বান করার জন্যে অকল্যাণ থেকে দূরে থাকার জন্যে নিজেদের জীবনের চূড়ান্ত সফলতা লাভে অগ্রসর হওয়ার জন্য যেমন রব্বুল আলমিন বলছেন ইউসি কুমুল্লাহ হফি আউলা আদিকুম আল্লাহ অসিয়ত করছেন আমাদেরকে আমাদের সন্তানদের ব্যাপারে রব্বুল আলমিন অসিয়ত করেছেন সন্তানকে তার মা বাবার ব্যাপারে আবার মা বাবাকেও তার সন্তানের ব্যাপারে অসিয়ত করেছেন আর এটা কেন এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুহসান কালাম বলেছেন আল্লাহ সুফান ওর আন আল করিম এই শব্দটি ব্যবহার করেছেন এই জন্যে যে মানুষ ওসিয়ত শব্দকে মর্যাদা দেয় গুরুত্ব দেয় আর যে সমাজে কোরআন নাজিল হয়েছিল ওই সমাজ আর প্রেক্ষাপটে ওই মুহূর্তে ওসিয়তকে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিত ওসিয়ত প্রতিপালনযোগ্য অবশ্যই আর সহজ বাংলায় ওসিয়ত মানে মানুষের অন্তিম উপদেশ মৃত্যুর পূর্ব মুহূর্তের যে বক্তব্য রব্বুল আলমিন ওসিয়ত শব্দটি কোরআন আল ব্যবহার করেছেন আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করার জন্যে মিথ্যা থেকে দূরে রাখার জন্যে নিজেদের পরিবার পরিজনকে নিয়ে সুন্দর সুখের সংসার তৈরি করার জন্যে তাই মা বাবাকে অসিয়ত করেছেন সন্তান সন্ততির ব্যাপারে সন্তান সন্ততিকে অসিয়ত করেছেন মা আর বাবার ব্যাপারে রব্বুল আলমিন কোরআন আল করিমে আপনজনদেরকে সজ্জনদেরকে সকল ভালো কাজের অসিয়ত করতে বলেছেন এবং এই অসিয়ত যেমন ব্যক্তির জীবিত অবস্থায় মরে যাওয়া ছেলে অথবা মেয়ের ঔরস অথবা গর্ব থেকে নাতি নাতনির জন্যেও করা এটাও বাধ্যতামূলক করেছেন আজ এটাও আমাদের হচ্ছে না আবার বংশানুক্রমিক শত্রুতা জিয়ে রাখার জন্যে ওসিয়তের মাধ্যমে শত্রুতা আমরা বংশানুক্রমিকভাবে টেনে নিয়ে যাচ্ছি বন্ধুগণ এই বংশানুক্রমিক শত্রুতা টেনে রাখার অনেকগুলো দলিল আপনার আমার চুকের সামনে অবশ্যই সহজে ভাসবে অনেক দেশ রয়েছে অনেক জাতি রয়েছে যেখানে দলগতভাবে শত্রুতা রয়েছে বংশানুক্রমিক শত্রুতা এবং এই বংশানুক্রমিক দলগত শত্রুতার পিছনে ব্যক্তির ওসিয়ত অন্যতম কার্যকর বিষয় বিভিন্ন দেশ আজ পরস্পর মারামারি কাটাকাটিতে পরস্পরে ঝগড়া আর বিবাদে শুধু তাই না অস্ত্র নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের উপরে চড়াও হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীতেও আমাদের বর্তমান পৃথিবীতেও এমন কয়েকটি দেশে এমন অনেক নজির রয়েছে শুধু তাই না ব্যক্তিতে ব্যক্তিতে পরিবারে পরিবারে ভাইয়ে ভাইয়ে বুনে বুনে আপনজনে ঠিক এমন শত্রুতা চলছে মরার আগে বলে ও আমারে খুব কষ্ট দিছে ওর সাথে কোনোদিন তোরা মিলবে না ভাই ভাইয়ের সাথে বোন বোনের সাথে চাচা ভাতিজার সাথে মামু খালুর সাথে ঠিক এমনি পারস্পরিক বংশানুক্রমিক শত্রুতা মৃত্যুর পূর্বে অসিয়তের মাধ্যমে জিয়ে রাখে জিয়ে রাখা হচ্ছে এবং এর চলমান ব্যর্থতা চলমান কবিরাগুনার অপরাধ সবাইকে কুরে কুরে খাচ্ছে বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে আল্লাহ সুফানা হুয়া তালার ব্যবহৃত সুন্দর শব্দ সৈয়দ যা কোরআন আল কারিমে রয়েছে রসুল সাল্লাহ তালাম ওসিয়ত করেছেন আমাদেরকে ওসিয়ত করার জন্যে রব্বুল আলমিন এবং তার হাবিব নির্দেশ দিয়েছেন তবে তা হবে কল্যাণের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আল্লাহ সুফানা হুয়া তালা আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন হাদা মা আইন্দি তো এলেই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five H short code three zero zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা